এরপরে প্রশ্ন করেছেন আবদুল্লাহ তিনি বলেছেন আমি একটি সুদী ব্যাংকে চাকরি করি আমার ইনকাম কি হালাল হবে এ প্রশ্ন কি আপনি কি জেনে করেছেন নাকি আসলেই না জেনেই করেছেন আমার বিশ্বাস যে এর উত্তর আপনার কাছে জানা রয়েছে সুদী ব্যাংকে চাকরি করা ইসলাম ঈশ্বরীয়তে হারাম ইসলাম সুদের সকল প্রকার লেনদেনকে এমনকি সাক্ষী থাকাটাও ইসলামে হারাম করা হয়েছে আপনি তো শুধু সাক্ষী থাকছেন না বরং সুদের লিখার কাজ করছেন সুদের সাথে নিয়মিত আপনি সম্পর্ক তৈরি করে সুদের হিসাব করছেন বরং সুদের জন্য আপনার পক্ষ থেকে আপনার শ্রম দিয়ে মেধা দিয়ে আপনার শক্তি দিয়ে আপনি সহযোগিতা করে যাচ্ছেন সুতরাং আপনার ইনকাম হালাল হওয়ার কোনো সুযোগ নেই আপনি একটু সতর্ক হওয়ার সময় এসেছে আশা করি প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনি নিজেকে গুটিয়ে নেবেন চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সুদের এই কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া